নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণী একই আওয়াজ ছাড় পাবে না এই বাংলায় ঠাই পাবে না মুসলমানরা জেগেছে আজ ওহো নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণীর একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দানা স্লোগান নারায় তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থা এই বাংলা ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো চলো চলো আওয়াজ কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায় তকবীর নারায় তকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিক মুসলিমদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো তোলো তোলো আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান नाराय तकबीर अल्लाह अकबर नाराय तकबीर अल्लाह दिन इस्लाम दिन इस्लाम जिंदाबाद जिंदाबाद जिंदाबाद जिंदाबाद दिन इस्लाम दिन इस्लाम दिन इस्लाम दिन इस्लाम जिंदाबाद जिंदाबाद नाराय तकबीर अल्लाह अकबर नाराय तकबीर अल्लाह अकबर www.onibus.in